وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلكم تذكرون آمنت بالله صدق الله العلي العظيم মুখতারাম হাজির গত জুমায় আমরা এই আয়াতের উপর সুরা আয়াত নম্বর সাতাইশ এই আয়াত ছাব্বিশ এই আয়াত থেকে গত জুমায় আমরা আলোচনা শুরু করেছিলাম যে পোশাকের শরীরের দৃষ্টিভঙ্গিটা কি হওয়া উচিত বা শরীয়তের দৃষ্টিভঙ্গিটা কি শরীয়ত আমাদের সামনে পোশাকের যে মূল নীতি পেশ করেছে সেটা ইসলাম সার্বজনীন ধর্ম গোটা দুনিয়ার জন্য এটা দিন সব যুগের জন্য এবং সব কৌমের জন্য ইসলাম এ বিষয়টা বারবার প্রকাশ করি আগেও বলেছি বহুবার যে নির্দিষ্ট কোন কালের জন্য ইসলাম ধর্ম না অন্যান্য ধর্মগুলো যেমন নির্দিষ্ট কাল পাত্র এলাকা ইসলাম গোটা দুনিয়ার জন্য আল্লাহ তারা গোটা দুনিয়ার গ্রাম পর্যন্ত সব যুগের জন্য ইসলামকে আল্লাহ তারা নির্ধারণ করেছেন যেহেতু বিষয়টা এমন সেহেতু নির্দিষ্ট যদি পোশাক যে কোনো ক্ষেত্রে খাওয়ার সিস্টেম খাওয়ার আইটেম পোশাক আইটেম সিস্টেম ধরন নির্দিষ্ট যদি করে দেওয়া হয় তাহলে এটা মানুষের জন্যে কোথাও কোথাও সমস্যা সৃষ্টি হতে পারে কারণ সব অঞ্চলে একরকম পোশাক পরে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে না আরাম বোধ করবে না বুঝতে পারে ইসলাম তার আরাম নষ্ট করার জন্য আসে নাই বরং ইসলাম দুনিয়া এবং আখেরাতের শান্তির জন্যই আসে তো কাজেই নির্দিষ্ট কোনো পোশাককে ইসলাম নির্ধারিত করে নাই যে এই পোশাকটা এই ধরন এইরকম এইরকম মোটা এইরকম চিকুন এইরকম কালা ঠিক হুকু ওই হুকুম হইতে হবে এই হুকুম করা হয় না আর তবে কালার বিষয়ে সাল্লাম বলেছেন একদম লাল কালার পুরুষদের জন্য নিষেধ মেয়েলি পোশাক পুরুষের জন্য নিষেধ পুরুষের পোশাক মেয়েদের জন্য নিষেধ অসল সাদা পোশাকের প্রতি উৎসাহিত করেছেন এবং বলেছেন রকাপ্তিনু মৌতাকুম ইহা এবং এই সাদা পোশাকের মধ্যে সাদা কাপড়ে তোমাদের মাইনেদেরকে দাপন করো এইরকম কিছু বিষয় আছে আরেকটা ব্যাপার হলো أما ده أما ده أم الشعبي أسماء بنت يزيد رضي الله تعالى عنها بعد كده كما قلنا اللي হ্যাঁ এটা একটা বিষয় হাতা কাটা না রসুল পুরো হাতা জামা করতেন এগুলা উত্তম বিষয় কিন্তু শরীয়ত যে বিষয়গুলো নির্ধারণ করেছে জরুরি যেগুলো মৌলিক বিষয় যেগুলো মূল নীতি যেটা নির্ধারণ করেছে সেটা আমি যে আয়াত করেছি এই আয়াতের মধ্যে এর মধ্যে দুইটা প্রসঙ্গ চলে আসছে আর একটা প্রসঙ্গ আমরা হাজির থেকে পেয়েছি মৌলিক বিষয় মূলনীতি তো মূলনীতির একটা নিয়ে গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম যে পোশাকের মূলনীতি কি যে আয়াত করেছি ওই আয়াত বলেন يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا পোশাকের এক নম্বর মূলনীতি যেটা এবং সেটা অন্যতম মূলনীতি মূলনীতিরও মূল আছে সেটা হচ্ছে আল্লাহ তারা তোমাদের জন্য পোশাক নাজির করেছেন যেন তোমরা তোমাদের তাও আপকে ঢাকো তাও আপকে ঢাকো তাও আপ মানে তাও আট মানে যে জিনিস অন্যের সামনে প্রকাশ করতে মানুষ লজ্জা বোধ করে এটা কি তাও আর এটা কোনটা এটা নিয়েও অনেকে নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ব্যাখ্যা দিয়ে দিবে কারো কাছে তো ছোট্ট কাপড়েও লজ্জা রাখবে না আবার কারো কাছে সারা শরীর খোলা রাখলেও লজ্জা লাগে আবার অনেকের কাছে খালি মাথায় কাজটাও তো লজ্জা লাগে এখন কোন পোশাক মানে কতটুকু অংশ ঢাকবে মানুষের লজ্জা ঢাকবে এটাও আমার আপনার নির্ধারিত করার বিষয় এই বিষয়টা পর্যন্ত শরীরের নির্ধারণ করে যে কতটুকু অংশ মানুষের শরীরে যেটাকে তাও আজ করা যায় যেটা আরেকজনের সামনে প্রকাশ করতে মানুষ লজ্জাবোধ করে কতটুকু অংশ কতটুকু আমাদের উপর ব্যাখ্যা দায়িত্ব সেগুলো আমরা এক একজন এক একজনের মতো করে ব্যাখ্যা করতাম এই জন্য শরীয়ত ওইটা ব্যাখ্যা উচিত আল্লাহ হাজির সাল্লাহ সাল্লাম জানাই দিতেন যে পুরুষের জন্য নাভি সহ হাঁটু সহ এই অংশটা হল আর যাকে আমরা সতর বলি যে এই অংশটা হল অনেক আরেকজনের সামনে খোলা এটা মানুষের জন্য লজ্জা মেয়েদের জন্য মুখ হাত ছাড়া পুরাতে সতর বাকি সব খোলাই লজ্জা সতর পর্দা কিন্তু এক জিনিস না বুঝা দরকার সতর আজ পর্দা এক জিনিস না এই জন্য একজন পুরুষ আরেকজন পুরুষের সামনে তার নামি হাতি পর্যন্ত প্রকাশ করতে পারে অথচ পুরুষের জন্য পুরুষের পর্দা নাই এই জায়গাতে সে এতটুকু প্রকাশ করতে পারবে একজন মহিলা মেয়ে তার আপনজনের সামনে যা সাথে পর্দা জরুরি না স্বামী স্ত্রীর বিষয়টা বাদ প্রয়োজন ছাড়া তাও খোলা নিষেধ অন্য বাবা মা ভাই বোন তাদের সামনে পর্যন্ত চতর খোলা হয় পর্দা মিশন পর্দা জিনিস সতর আরেক জিনিস মেয়েদের জন্য যতটুকু সতর ততটুকু অন্য মেয়ের সামনে খোলা উচিত বাবা ভাই এরা মামা চাচা যাদের সাথে বিবাহ হারা এমন পুরুষের সামনেও সতর্ক লাগছে এটা খরচ থাকে প্রত্যেকটা মানুষের জন্য ঢাকা কতটুকু অংশ ঢাকা যেটুকু অংশ সৈয়ত নির্ধারণ করেছে লজ্জার জন্য এতটুকু অংশ ঢাকা প্রত্যেকটা মানুষের জন্য কম অংশ কতটুকু পুরুষের জন্য সৈয়ত নির্ধারণ করেছে নারী সহ হাতু সহ পর্যন্ত মেয়েদের জন্য হাত মুখা সহ এটা এক বাইরে এক বেশি অন্য কোনো মেয়ের সামনে প্রকাশ করাই যায় না এ ভাই বারবার প্রসঙ্গটা বলছি স্পষ্ট করার জন্য কেন এই বিষয়গুলো এখন আমাদের কাছে এত বেশি গুন্ডারি পর্যায়ে চলে গেছে এত বেশি যে এখন পর্দা তো করি না পর্দা তো করি না এটা তো আরেক খরচ নষ্ট করতেছি সেটা তো করি না এখন আমরা সতর পর্যন্ত খোলা শুরু করে পুরুষের চেয়ে এই ক্ষেত্রে মেয়েরা এগিয়ে বড় আশ্চর্য লাগে পুরুষের চেয়ে এই ক্ষেত্রে মেয়েরা বিশেষ করে কোন প্রোগ্রাম যখন হয় ঘরে যাই থাকে পোশাক এমনও হয় ঘরে যে পোশাকটা করে ওই পোশাককে তত্ত্ব থাকে কিন্তু বাইরে যখন বের হয় ভাই এই দাওয়াত দাওয়াতগুলো ঘরে পৌঁছে যাবো আমার ঘরকে আমার আবার জগৎ থেকে বাঁচানোর দায়িত্ব জিম্মাদার আমাদের প্রত্যেকে প্রত্যেকের জিম্মাদার আল্লাহ আবার জগৎ তো চলে আসে এটা আল্লাহ কথা রসুলের কথা বিয়ে সাথের প্রোগ্রামগুলোতে গেলে যাওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব না যায় যদি কেউ ওইরকম আশ্বস্ত করতে পারে ওইরকম আপনাকে ওইভাবে রাখা হবে তাইলে যাওয়া নয় এই সমস্ত প্রোগ্রামে যাওয়াই তো ইমাম খতরা করে কি সমস্ত পোশাক আসলে পোশাকের মাস্টার পোশাকের মাস্টার যদি বানায় নেওয়া হয় আরেকজনকে খুশি করা তো ব্যক্তিত্বই পোশাক পর্ব আমি খুশি হবে আরেকজন সব কিছু করি নিজের জন্য আর পোশাক করি আরেকজনের জন্য আমার পোশাক আরেকজন কি হবে সেই জন্য কোন তো আশা করি না ওই পোশাক করে আমি আরাম পাচ্ছি দেখতে সুন্দর লাগছে আসলে এটা কোন তো আশা নাই পাবলিক বুঝুক যে সবচেয়ে লেটেস্ট আমাদের এক্সাম হতে এটা বুঝতেই হবে এই লেটেস্টের ধান্দায় করে এটার সাথে আমার সামাজিক অবস্থা এর সম্পর্ক আছে কিনা আমার ধর্মীয় ব্যাপারটা এর সম্পর্ক আছে কিনা শুধু তাই না আমার আর্থিক বিষয়টার সাথে সম্মতি করবো কিনা এটারও চিন্তা করা হয় পেশাব দিয়ে করি ওই পোশাক দিতেই হবে আত্মহত্যার উপায় সমস্ত জঘন্য কাজ পর্যন্ত পোশাককে কেন্দ্র করে হয় সর্বদা পোশাক নির্দিষ্ট পোশাক দিতে পারে নাই পাখি ড্রেস কিনে দিতে পারে নাই আত্মহত্যা লেটেস্টে কি ধান্দা আমার মাথার মধ্যে ঢুকেছে একটু চিন্তা করে মানুষ একেই বলবে এখন মেয়েদের মধ্যে সচেতনতা বেশি পাগলা মানুষের সচেতন পাগলা যে সবচেয়ে লেটেস্ট আর লেটেস্ট নির্ধারণ কি নিয়ে লেটেস্ট নির্ধারিত হয় কি নিয়ে লেটেস্ট নির্ধারিত হয় হিন্দি সিনেমার অথবা হিন্দি সিরিয়াল অথবা ইন্ডিয়ান টিভি চ্যানেলের যে সমস্ত নাটক অনুষ্ঠানগুলো হয় সিরিয়ালগুলো হয় ওদের পোশাককে আমাদের প্রসাদ কোনটা লেটেস্ট কোনটা সেখানে ওটাই জানতে হয় একটি আত্মমর্যাদাহীন মানুষ আছে নিজের দেশীয় কৃষ্টি কালচার ধর্মীয় কৃষ্টি কালচার সব ভুলে গিয়ে বিজাতীয় কৃষ্টি কালচার ধারণ করা এটাকে আমি মনে করতে করতেছি আমি লেখেছে পাগল আজিক যাই হোক তো পোশাকের খরচ সম্পর্কে আমি বলতেছি যে পোশাকের মৌলিক নীতি যেটা শরীয়ত আমাকে দিয়েছে মূল নীতি এর মধ্যে অন্যতম হচ্ছে ভাই সতর ঢাকতে হবে সতর যেটা বললাম এটা ঢাকতেই হবে এই সোসাইটি সোসাইটি করে আমি নিজেকে জাহান্নামি না কেমন মাঠে সুফাইতে আমার জন্য আগে আসবেন আপনি স্পষ্ট করে দিয়েছেন না আলাকুম সাহায্যকারী কোন বন্ধু আসেন পাবা আজকে যাদেরকে খুশি করার জন্য যে সোসাইটি ম্যানেজ করার জন্য আজকে তাদের মতো তুমি পোশাক করছ আপনার আচরণ ধারণ করছ কেউ বাজায় আসবে না বরং এই সোসাইটি থেকে টিপ দেখায় আসবে কেউ যদি নিজেকে বাঁচাইতে পারে এই ঘটনা পর্যন্ত জান্নাতি সে ওই দিকে উঁকি দিয়ে জান্নাত থেকে জাহান্নাম দেখা যাবে নিচে কেউ ইচ্ছা করলে দেখতে এক বন্ধু আরেক বন্ধুকে খুঁজবে কই সে খুঁজে দেখবে যে ও জাহান্নাম করে আছে জিজ্ঞেস করবে মা পাল্লাটা শুনছি তাকা কি ভাই জাহান্নামে তোমার কে পালাই তুমি আমার সাথে ছিলা মা পাল্লাটা শুনছি তাকা তো সে বলবে قالوا সে বলবে তারা বলবে لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين কে যা জাহান্নামে নিয়ে আসছো কি আমল করছো তো সে বলবে সব কিছু করছি না আমার করতাম না আমি আসতে আজকে না আমি গরিবদেরকে খাওয়াতাম না তখন এখন উল্টা উল্টা গরিবদেরকে খাওয়াতাম না এটাই জানান দেওয়ার কারণ আর এখন তো গরিবের উল্টা উল্টা খাই তার কপালে কি পারলাম গরিবের হক না আসতে পারলে তো এখন ধনী হওয়া মুশকিল যে যে এখান আমি আর সামনে বাড়তেছি না গরু ইসলাম মারতে না পারলে ধনী মানুষ তার কপালে কি আছে আল্লাহ আরো সহজ যেটা খাওয়াইতাম না সামর্থ্য ছিল খাওয়াইতাম না দেখা দিতাম না তৎকা দিতাম না সেজন্য আমার এই দশা যারা দিন সরিয়ে আনা বিদ্রোহ করত তাদের সাথে সম্পত্তিটা তাদেরকে দলীয় কারণে আমি তাদেরকে প্রশ্রয় দিতাম প্রশ্রয় ইসলাম আমার সামনে ছিল না দল জোট এগুলো আমার সামনে ছিল তারা যা বলতো আমি তাদেরকে সঙ্গ দিতাম এই জন্য আমার জাহাজ না আর যে যে অপরাধ করছে তার কি হবে কেমন দিবসে বিশ্বাস করতাম না কি আছে আছে খাওয়াটা মৌলবীকে বাড়ানো কথা এগুলো সব কত সিস্টেমে কাজ চলবে সস্তা নাই সব নিজে নিজে হবে আহারে এই জন্য আমি জানি না এটা হচ্ছে একরকম কথাবার্তা যার জানাতে এক জাহানের মধ্যে আমি যে আয়াত কিছুটা সপ্তাহ থেকে বলতে পারছি এটা হলো এই সোসাইটির ব্যাপার এইরকমই হারে ঘটনা আল্লাহ তারা বলতেছেন সুরা সপ্তাহের মধ্যে যে এক জান্নাতি ওই মুখি দিয়া সকলা মুখি দিয়া টাকা তাকে দেখে আরে তা ওই বন্ধু যে বন্ধু তাকে সোসাইটি ম্যানেজের জন্য কত রকমের প্ররোচনা দিয়েছে কি পাঞ্জাবি করা শুরু করছো তুমি এই বয়সে দাঁড়িয়ে কেন তো মানে কপালে আর বিয়ে করতে না তোমার যুবকরা বলে দুঃখ করে বাসায় পর্যন্ত মা বাবা পর্যন্ত বাধা দেয় দাঁড়িয়ে আছে একটা ছেলে দেখি না আপনি মাঝে মধ্যে আসে দুইবার তিনবার সে দাঁড়িয়ে আছে আবার আবার আসে ও এখানে আসে আসার পরে একটু মনটা চেঞ্জ হয় ডাইনারা তাকে নষ্ট করে আবার সেই বাবা মা খপ করে খপ করে যে বাবা মা তাকে জানাতে বাবার কথা ওই বাবা মা উল্টা তাকে প্রসাদ দেওয়া দাঁড়িয়ে এখন বিয়ে সাথে করো না আমাদেরকে আর ঝামেলা করে এখন তো আরো মুশকিল হয়ে গেছে এখন ছেলেদের দাঁড়িয়ে আরো কঠিন হয়ে কারণ কিছু ভাই বেগুজ যাদেরকে কিছু কুচক্রী চরক্রান্তকারী যাদেরকে বুঝায় দিতে যেভাবে বুঝানো অন্য লাইনে তারা কাজ করে উগ্রতা তাদের মাথার মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে ওই রকম পথভ্রান্ত কিছু ভাইয়ের জন্য দিনই কিছু ভাই আছে সমাজে চলা তাদের বড় কঠিন হয়ে আমাদের মতো এই নেবাদের না সাধারণ মানুষ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে কলেজ পড়ুয়া ছেলে তারা যখন দায়ী আছে প্যান্ট উপরে উঠায় পড়ে তখন তাদের দিকে সকলে একটা অন্যরকমের দৃষ্টি করে নিজের ফ্যামিলি পর্যন্ত নিজের ফ্যামিলি পর্যন্ত প্রচার দেয় বোরকা পড়লে ফ্যামিলি পর্যন্ত প্রচার দেয় এই কঠিন সময় তুমি কষ্ট তুমি খাইলে নাদের নাজারে ত্যাগ খায় বড় কঠিন সময় তাদের জন্য আমার বড় কষ্ট লাগে ভাইদের জন্য আমাদের জন্য তো টুপি ছাড়া চলা আমাদের জন্য সহজ টুপি ছাড়া চলা আমাদের জন্য কঠিন বড় কঠিন টুপি পইয়া থাকা এটা আমাদের জন্য আপা কারণ জন্মের পর তো কাউকে টুপি ছাড়া দেখি নাই সব যারাই আসে যারাই যায় আর বাবা আপনজন সব টুপিও আছে কাজে টুপি ছাড়া থাকা আমাদের জন্য কঠিন এটা দাবি টাকা আপনার জন্য রাখা যতটুকু কঠিন আমার জন্য টাকা পাচ্ছে অনেক কিছু মুশকিল মুশকিল হয়ে গেছে এটা আল্লাহ তালের বড় নিয়ামত যে আল্লাহ এমন জায়গায় পাঠিয়েছেন যেখানে শরীয় মানতে আমি পারিবারিক কারণেও বাধ্য কিন্তু অনেক ভাই আছেন এরকম যে তার জন্য হাতের মধ্যে আগুন নিয়ে রাখা এর বরাবর তার জন্য চাকুর উপরে পায়খানা করা হাতের মধ্যে আগুন নিয়ে রাখা এর বরাবর তার জন্য করা হাতের মধ্যে আগুন নিয়ে রাখা এর বরাবর ওই ভাইটা সমাজ থেকে তো তুচ্ছ শিকার হচ্ছে ও তার পরিবারের মধ্যে পর্যন্ত সে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার করছো তুমি আমাদের প্রতিগুলো নাকি বাধ্য করা হচ্ছে তার জায়গাকে পাঞ্জাবি সরানোর জন্য বাধ্য করা হচ্ছে তার পায়জামা তার প্যান্ট তাকে নিচে করানোর জন্য বাধ্য করা হচ্ছে তার দাড়ি কাটার জন্য কিন্তু যার ইমান মুখে ইমান যার ফল পর্যন্ত পৌঁছে গেছে ওই ব্যক্তি এটা তো ইমান করার কথা যার ইমান মুখের ইমান ফল পর্যন্ত যার পৌঁছে গেছে সে তো তার জীবন দিতে প্রস্তুত থাকে কালিমার সাথে আপোষ করতে সে আগে কাকে না আমি ভাই দেখেছি চোখের বাড়ি বাড়ি ঘর থেকে তাই সম্পর্ক নাই নাই তাকে দিলাম আবু ঘটনা শোনায় তো আমাকে থাকো আবু মা রসুলের দরবারে আবু হরাইরা আসে বইলা কত টিকার দিতে কত টিকার দিতে কেন তা ওই জায়গায় কেউ যাচ্ছে এত কষ্ট করো খায়া না খায়া করে থাকো কেউ নাই আপনি ওরা রেখে দেখার মতো কেউ নাই কাজও করতে যায় না কেন যায় না হ্যাঁ আমি জানি কি রসুলের কোনো কথা কোনো আগে আমার থেকে ছুটে যায় তারা একটা জিজ্ঞেস করো আবু হ্যাঁ এত করো না তো আমি একটু সংশয় যে সব ঠিক আছে তো নাকি না নিজ থেকেও কিছু বলবো তারপর ওরা বলে আমি তোমাদের মতো ওই ইচ্ছা করলে কাজ করতে পারতাম কৃষি কাজ করতে পারতাম ব্যবসা করতে পারতাম তাই একটা হাদিস বর্ণনা করতে পারতাম না আমি তো সারা জীবন আমি রসুলের দরকারি কাছে আসলে মাঝে মধ্যে তার পিছনে বসে থাকি আল্লাহ রসুল তো বুঝতে না হচ্ছে অন্য তার পিছনে বসে থাকতেন কেন যে কাপড় হয়তো একটা ছিল ধুয়ে দিতে আর একটা যেটা আছে ওইটা এক কাপড় দিয়ে কোনো রকমের নিজেকে জড়াইয়া আল্লাহ রসুলের সামনে আসে না লজ্জা আছে আর সাহাবের পিছনে বসা শুনতে ছিল তুমি কি বলে রসুল তো দেখতেন আমরা বলে খুদায় রাস্তায় করে শুয়ে আছে রাস্তার মধ্যে ইচ্ছা করে কারণ এই রাস্তা দিয়ে আবু বকর যাবে ওমর যাবে হয়তো কেউ উঠায় নি আবু বকর আসতো হয়তো আবু বকর যায় কিছু বলে মনে করছে রোগ কোন অসুস্থতা অত ঘুমায় ওমর যায় রসুন তো বেশি ঘুরতে না বোহরা মাঠে আসতে হবে ডাক্তার পাবলিয়া ডাক্তার তারা পড়ার আমিও খাই না আসো ওসব সাথে নিয়ে গেছে না তা ওরা ধরেন একটা বাড়িতে গেছে ঘর ভাড়া নাই ফিরে আসতেছিলেন ঘর বাড়ি বলতেছেন যারা তুল তিনি নাই তুমি যা যা আছে তাই নিয়ে আমার ঘরেও কিছু নাই ওই পেয়ারা একটু দুধ আছে ওই এক পেয়ারা দুধ দিচ্ছে ওই রসুলের ঘোড়ায় যখন যা ওই না খাওয়া অল্প মানুষ তাদের সাথে যুক্ত হয়েছেন সবই তো একই অবস্থা কি জিন্দিগি কাটায় তাদের কষ্টের জিন্দিগির কারণে আজকে আমাদের একটা পর্যন্ত দিন পড়ছে না আলহামদুলিল্লাহ বলেন যে যখন ওই গাড়িতে গেলাম খাওয়ার জন্যে একটা দুধ আমি রসুল একটু খাইলেন খাই আমরা হোক সবাইকে দেওয়া সবাইকে দাম খাওয়ার জন্য হয়তো তাহলে বলেন আমার মনটা খাওয়া যায় তোমরা কেন আছো আমি এত কষ্ট আমি উঠতে পারি না করে আসি রাস্তায় রসুল আমাকে নিয়ে আসছে তোমরা সাথে কেন আসতা এখন এই দুধ এখন তোমাদেরকে খাওয়াই দেবো আমি খাওয়াচ্ছি কিন্তু রসুলের হুকুম সবাইকে খাওয়াই না দুধ শেষ হয় না আমিও ত্যাগ করে খাইলাম না রসুলের মন যাচাই হোক যে কথাটা বলছিলাম অসুস্থ হাজরত আবুরার মা এইরকম কষ্ট দিতে কষ্ট ও ভাই এই সমস্ত ভাইদেরকে বলি আবুরার চিন্তা করা দোয়া কথা বলা আল্লাহ ওরা কাঁদতেছে ওরা কেন কান্না করো মা মারছে এই জন্য কান্না করো মায়ের মারা কারণে কান্না করছি না আমার মায়ের মায়ের খবর কয়েছে ওই চিন্তায় ওই দুঃখে আমি কান্না করতেছি আর আল্লাহ রসুল দোয়া করতে মাকে হেদায় দিয়ে দাও আল্লাহ আপনার জুন আল্লাহ আমার আমি মাকে হেদায় দিয়ে দাও রসুল এই দোয়া করার পর আমি হরারা পাগলের মতো চুরতে দাঁড়িয়ে সহজ সরল আবু এরকম দৌড়ানোর কথা না তারপরে কেউ কেউ রাস্তার মধ্যে ধরতে কোনো প্রবলেম কারণ কোন সহজ মানুষ যদি হঠাৎ এরকম জোর আমি আমাকেই ধরেন তো সহজ না কিন্তু মসজিদের ইমাম হিসেবে এলাকায় সেইভাবে দৌড়ানোর কথা না কোনো দুর্ঘটনা না আমি যদি মসজিদ থেকে এরকম হঠাৎ একটা জোর সবাই মধ্যে পাকায় থাকবো বরং কোনো কোনো ভাইকে পিছনে পিছনে দৌড়াবে কোনো সমস্যা কিনা সাথে যায় আবার ওনার অবস্থা নেই তাহলে তারা ধরতে না মনে হয় প্রবলেম না আমি দৌড়ে যেতে চাই আমি দেখতে চাই আমার ঘরে আমি আগে পৌঁছি না রসুলের তো আগে পৌঁছি দরজা নোট করতেন মা দরজা খুলতেন না আবু ওনারা তো চিন্তা করে গেছেন হা অন্যদিনের মতো মা দরজা খুলতেছেন না কিন্তু আসলে মা গোসল করতেছেন দিন তেল লাগে তাদের রসুলের দোয়া আবু হরার আগেই করছে আল্লাহ এটাই দিয়ে দিচ্ছেন গোসল করে কষ্ট ধরে দিচ্ছেন আজকে আবার আমার আসছে তাকে নিয়ে রসুলের দরবারে আমি চলে যাবো লহা দরজা খোলা সব দেখা পড়ে মাছ মাছ মনে করছি আবার মারে পারি কিনা আমাদের মতো ওরা তোমাকে কত মেরেছি যত আমাকে তোমার নদীর দরবারে চলো আমরা ইসলাম কবুল করতে চাই ও ভাই পারিবারিক বাইরে যারা এরকম কঠিন পরিস্থিতির মুখোমুখি হও তোমাদেরকে বলি ও যুবক তোমাকে বলছি বাজে কোনো সংগঠনের সাথে জড়িত হয়েও না আরে আমাদের সাথে সম্পর্ক রাখো আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ দিবেন ইনশাআল্লাহ আর নিজের পরিবারের জন্য আল্লাহর কাছে ওই আবহাওয়ার মতো দোয়া করতে থাকবো আল্লাহ আমার পরিবারকেও তুমি হেদায় দিন দোয়া করতে থাকো এটাও তোমার জন্য একটা বড় জিহাদ এটাও একটা জিহাদ এটাও একটা জিহাদ নিজের পরিবারের বিরুদ্ধে সোসাইটির বিরুদ্ধে দিয়া এইরকম কঠিন মুহূর্তে যখন গোটা সোসাইটি তোমার বিরুদ্ধে শুধু তাই না তোমার উপর বিভিন্ন ট্যাগ লাগার সত্য মনে হয় যেখানে প্রবল এইরকম মুহূর্তে যদি তুমি ওই পোশাক ঠিক রাখতে পারো ভাই আল্লাহ আকবার আমাদের বিশ্বাস তোমার আমার হাসর আবু হয়ে সাথে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোস্ত এটা হচ্ছে পোশাকের মৌলিক একটা বিষয় সোসাইটির কথা চিন্তা করবো না ওই যে আয়াত করতেছিলাম সোসাইটির আয়াত সুরা সপ্তাহের যে আয়াত فاطلع فرآه في سواء الجحيم জাহান নামে এখন নিরলে তাকায় এদের দেশে উকি ঝুঁকি সাততলা উকি ঝুঁকি দিয়ে দেয় দেখতে তারও দুস্থ যে তাকে সোসাইটির কথায় তাকে ঘুরেতে চেষ্টা করছে দাড়ি কামাইতে চেষ্টা করছে পোশাক পাওয়ানোর চেষ্টা করছে দিন থেকে বিমুখ করার জন্য চেষ্টা করছে গুণার থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তার ওই বন্ধু জাহান নামে তখন সে খুশিতে বলতে থাকবে কলা ولولا نعمة ربي لكنت من المحضرين আহা কত চেষ্টা করেছো তুমি আমাকে তোমার দিকে ফিরানোর জন্য আজকে যদি আমি তোমার কথা মানতাম তাহলে আজকে আমিও তো তোমার মতো জাহান্নাই হয়ে অদুস্ত এই কথাটা বলে একটা যে যে দোস্ত তোমাকে আজকে ঘুমের থেকে ডাকতেছে ওই দোস্তকে একদিন জাহান নামে এই খা তুমি বলবা এটা কোরআনের কথা বলবা এটা হা দোস্ত তোমার কথা শুনলে তোমার সঙ্গ থেকে আজকে আমিও তোমার মতো জাহানারি হয়ে যেতাম সকলের জন্যই বলা আর যুবকদের বিষয় না বৃদ্ধ মানুষ যারা আছেন ভাই যারা আছেন চাচা বাবা যারা আছেন দাদা সবার উদ্দেশ্যেই বলা এই সোসাইটি সোসাইটি করে একদিন কবরে গিয়া আসরের মাঠে জান্নাতে জাহান নামে গিয়া সুস করতে হবে হায় আমি কেন দিনকে গ্রহণ না করে সোসাইটির পিছনে চলে তোমার সোসাইটি মুসলিম সোসাইটি তোমার সোসাইটি রসুরের সোসাইটি তাদের গ্রামের সোসাইটি পোশাকের মূল মূল নীতিটা এটা নির্ধারণ করা যে আমি সোসাইটি ম্যানেজ করতে গিয়ে যেন আমার শরীর নষ্ট না হয় এক নম্বর বিষয় আমার সতর ঢাকা গত জমায় বলেছি সতরের পোশাক পরিমাণ পরার পরে পোশাক পরার পরে সতর খোলা থাকতে পারে চিন্তা কারণ বলেছিলাম এক হচ্ছে ছোট পোশাক যে পোশাকের কারণে সতরি খুলে যায় আরেকটা হল টাইট পোশাক যে পোশাকের কারণে অঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে আরেকটা হল পাতলা পোশাক যে পোশাকের কারণে সতর দেখা যায় আল্লাহ রসুল ওই সমস্ত মেয়েদের উদ্দেশ্যে বলেছেন কাপিয়াতুন আরিয়া কামতার আগে এমন কিছু মেয়ে আসবে যাদের চুলগুলো হবে ওই কুহান বলে চুটি ওটা যে চুটি ওই চুটির মতো হবে উপরের দিকে ওই সময় মহিলারা এরকম পড়ত না যার কারণে মহাদিসরা এই হাদিসের ব্যাখ্যা নিয়ে বরং হাদিসটা নিয়ে অনেক মহাদেশ সংশয় প্রকাশ করে কারণ হাদিসে এমন কিছু শব্দ আছে যেগুলো ওই সময় বোঝার কোন উপায় মেয়েরা তাদের চুটি হবে ওটের চুটের মতো এটা কেমন কথা আবার পোশাক করে উল্লম্ব থাকবে এটা কেমন কথা আবার এটাও আছে মুমিলা তুমাইলা নিজেও আকৃষ্ট হবে আরেকজনের দিকে এমন প্রসাদ করবে তার অন্যরাও তার দিকে আকৃষ্ট হবে কেমন আগে এরকম হবে আরো একটা চমৎকার কথা বলেছেন যেটা ওই যুগে বুঝার কোন উপায় ছিল না যার কারণে মহাবিদ্যা হাফিজটা নিয়ে পর্যন্ত সংশয় প্রকাশ করেছেন সেটা হলো তারা শাহী খাওয়ার চাইসা মসজিদের সামনে আইসা নামবে ওই যুগে এটা তো চিন্তাই করা যায় এখন তো স্পষ্ট হয়ে গেছে মসজিদের আশেপাশে সব মাকে আমাদের মা বোনরা কি সুন্দর গাড়ি দিয়েছে মসজিদের গেটের সামনে নাম করছে আল্লাহ রসুলের হাবিব চোদ্দশো বছর পর একদম একশো একশো পুরো বাস্তবায়ন হয়ে গেছে এখন এই হাবিব নিয়ে তার সংশয় স্পষ্ট আমার রসুল বলেছেন কেমন আজ পর্যন্ত ঘটে যাওয়া বিষয়গুলা এগুলো একটার পর একটা একটার পর একটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে আগেকার মহাদেশরা ব্যাখ্যা দিতে পারেন নাই বুঝেনি নাই তাদের সামনে এই সুরজ ছিলই না বর্তমান মহাবিদদের কাছে আনন্দের কাছে রসুলের প্রত্যেকটা শব্দের শব্দে ক্লিয়ার হয় বাস্তবতা আমাদেরকে রসুলের হাবি বুঝার জন্য সহজ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলে দিচ্ছেন এগুলো স্পষ্ট করে জানাই দিচ্ছেন আমার মা হল আমার মা হল আমার মেয়ে আমার কন্যা আমার দিদি এদের কারণেও আমি জাহান্ন যেতে পারি কোন বেপর্দা নারী তার স্বামী সেও জাহান্নামে যাবে দায়ুস তার ছেলে যাবে উপযুক্ত ছেলে যদি হয় তার ভাই যাবে তার বাবা যাবে চারটা পুরুষের জাহান্নামের কারণ হতে পারে এখন আপনি নামাজ করতেছেন সব করতেছেন আপনি আপনার ঘরের মানুষের কারণে আপনি এই অবস্থা প্রকাশ্যে চলছে গুণা দুই রকমের বোঝা দরকার গুণা দুই রকমের একরকম গুণা যেটা গোপনে গোপনে হয় গোপনে গোপনে হয় যে গুণা আর কোন কোন গুণা হচ্ছে প্রকাশ্যে যেতে হয় আল্লাহ রসুল বলেছেন কুল্লু উন্মাতি মুআমিনুল আমার সব উন্মত ক্ষমা পাওয়া আশা করা যায় আল্লাহ তারা মাফ করে দিবেন যারা প্রকাশ্য গুণা করেছে তারা ক্ষমা পাওয়া আশা করা যায় না কেন কেন যে গোপনে গোপনে গুণা করছে সে তো ওই অনুভূতি তার মধ্যে আছে এটা অন্যায় সুযোগ আছে তার অথবা ওই অনুভূতিটার কারণও আল্লাহ মাফ করতে পারে যে এই অনুভূতির কারণও আল্লাহ মাফ করতে পারে আর যে বেপরোয়া কোনো পরোয়া না প্রকাশ্যে গুণা চলতে সে তো তাকে গুণাই মনে করতেছে না তার মাথার মধ্যে যে গুণা আসতেই না আমরা কিছু বললে বরং উল্টা আমাদের কি কথা শুনতে হয় আপনাকেও কথা শুনতে হবে আপনি যা বলেন এখন ঘরে আপনাকেও শুনতে হবে এই শোনাটা আমাদের জন্যই আমাদের এই কথা শোনাটা বকা শোনাটা মানুষের তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হওয়া এটাও উন্নতের এক বড় আমার কারণ আল্লাহ রসুল বলেছেন اذكروا ذكر الله أكثروا ذكر الله أكثروا ذكر الله حتى يقولوا مجنون আল্লাহ জিকির আল্লাহ সমান দিন এত বেশি বেশি পালন করো যে তোমাকে অন্যরা পাগল বলে পাগল পাগল দিন দুনিয়ার কোন খবর নাই মানুষ বড় মানে খারাপ কথা মিথ্যা কথা বলে বলার সময় এরকম বলে দিন দুনিয়ার কোন খবর নাই না হ্যাঁ, দুনিয়ার খবর নাই দিনের খবর আছে তুমি নিজের বাঁচানোর জন্য ওই জায়গার উপর অপবাদ করছো দিন দুনিয়ার খবর নাই তোমার দিনের খবর নাই তার দুনিয়ার খবর নাই হাসন মাঠে গেলে প্রকাশ করা যাবে কে সঠিক ছিল কে তোমার নিজের খবর নাই আর বলবে বলো এই দুনিয়া জিন্দিগি কয়দিনের কয়দিনের ঘরে যারা বলেন নিশ্চিত জায়গায় রাখেন এটা নিশ্চিত জায়গায় রাখেন আপনি বিরোধিতার মুখোমুখি হইতে পারেন ঘরের মুখোমুখি না হন সোসাইটির মুখোমুখি হবেন আমার মতো মানুষ আমি যে পরিণতি বড় হইলাম এটা তো স্পষ্ট আমরা ভূতের করে থাকতাম তো ছোটবেলায় খুব জেহেন দেখা ব্রেন অত্যন্ত সাফ ছিল ক্লিয়ার ছিল যে বাসায় থাকতাম বাড়িওয়ালা এখনো তাদের সাথে আমাদের যোগাযোগ আছে সেই পঁচিশ বছর আগের কথা ওরা আমাদের আমকে নিয়ে পড়াই বাংলা পড়াইতো ইংরেজি পড়াইতো ছোট্ট তা আমি মাদ্রাসায় পড়ি এই জন্য আম্মার সাথে আব্বার সাথে তাদেরকে কত রাগ অভিমান খাওয়া খেলো হা খেলো এই এই ছেলেদের জীবনটা নষ্ট করে না ছিল অনেক বড় হয়েছে মাদ্রাসায় পড়াইছে না আমার জীবন নষ্ট করে এত বিরিয়ানি ছেলেটা মাদ্রাসায় করে নষ্ট হয়ে যাবে ছিল কিন্তু মনে করি আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের জীবন নষ্ট হয় না যারা আমাদের সে করি আমাদের জীবন নষ্ট হয় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন বলে তার তালাম শিক্ষার মতো তৌফিক হয়েছে যা নিজের সাথে বড় সৌভাগ্যের কথা দুনিয়ার মানুষকে বলে বলো এটা তো আমার জন্য নেওয়া তা হাদিসের উপর আমল হচ্ছে আল্লাহ রসুলকেও বলেছেন মুসিদকে আল্লাহ রসুলকেও বলেছে সাহাবাই কেরামকে বলেছে পাগল বলেছে আরো কিছু বল পাগল বলে পিঠা শূন্য আরো বেশি দাঁড়িয়ে তো শুন মাই খেয়েছে এখন মাই কতটুকু খাই রক্ত অতটা পড়ে নাই আমার রসুলের যতটা রক্ত পড়েছে আগে পর্যন্ত একটা দাঁত তো ভাঙে নাই আগে পর্যন্ত আমার মাথার মধ্যে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 করা শুরু করেন আর তখনই আপনার ইমান মুখের ইমান কলমের ইমান হয়েছে বলে প্রমাণিত হবে ইনশাআল্লাহ আর মুখের ইমান যদি কলমের ইমান হয় তখনই কিন্তু এই বিষয়গুলো প্রকাশ পায় মানুষ মুখের মধ্যে দাঁড়িয়ে চলে আসে পোশাকে কোন ইমান পোশাক চলে আসে রসুল বলেছেন ইমান যখন কলবে যায় তখন সেটা ফ্লাশ হয়ে যায় এটা আলো আলোকিত হয়ে যায় এই আলোকিত হওয়া অনেক কোনো ব্যাখ্যা এক ব্যাখ্যা পেয়েছে দুনিয়ায় সেটা প্রকাশ পেয়ে যায় এটা গোপন করার জন্য মুখে ইমান যখন কলমের ইমান হয়ে যায় এটা প্রকাশ পেয়ে যাবে তোমার সুরতে প্রকাশ পেয়ে যাবে তোমার কথায় আসলে আপনাকে চরিত্রে কাজে কর্মে অবস্থায় সব কিছুতে প্রকাশ পেয়ে যাবে এক আর হচ্ছে কবরে প্রকাশ পাবে পুংসরাতে প্রকাশ পাবে যার নামের কালো ধোয়া যখন পুংসরা ওই রাস্তা যখন দেখা যাবে অন্ধকার সরু রাস্তা চলা অসম্ভব ওই ইমান যখন কম ইমান হয়ে যায় সেখান থেকে লাইট আসবে লাইট ওটা যে ওই পৌঁছার স্পষ্ট দেখা যাবে তারা প্রশস্ত দেখা যাবে ওই মমিন ওই কলেবের ইমান বলা মমিন তখন বিদ্যুৎ গতিতে পার তো কাজে ওটা ওই জায়গায় খালি প্রকাশ পাবে তা না দুনিয়ার কোনো প্রকাশ পায় আমার ইমান আছে কি নাই আমার মুখের ইমান কলেবের ইমান হলো কি হবে না এটা প্রমাণিত হবে আমার বাহ্যিক সুরত দ্বারা যেটা আগে বলেছিলাম যে অনেকে বলে থাকে এটা একটা বিভ্রান্তি এটা একটা বিভ্রান্তি চূড়ান্ত বিভ্রান্তি যে দিন ঠিক আমার সব ঠিক না তোমার দিন যে ঠিক এটা প্রমাণ করবে তোমার বাহ্যিক অবস্থা তোমার বাহ্যিক যদি খারাপ হয় তাহলে তুমি যে কথা বলছো দিন ঠিক এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা হ্যাঁ দিন ঠিক সব ঠিক এটা কথা ঠিক কিন্তু তুমি অপেক্ষা দিচ্ছ তোমার দিন ঠিক না তুমি মিথ্যাবাদী কারণ দিন ঠিক হইলে তোমার বাহ্যিক ঠিক থাকত এই জন্যে শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে কেউ এই কথা বলে ছাড় পাওয়ার সুযোগ নাই যে আমার বাহিরে গুণা আমি দায়ী করে আমার ভিতর ঠিক আছে অথবা আমি ভিতর থেকে খারাপ নিয়ে এলো আমার বাহির ঠিক আছে কোনোটাই বলার সুযোগ নাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাহ্যিক গুণা ভেতরের গুণা সব থাকতে হবে একটা খাইলে আরেকটা না সব থাকতে হবে এই জন্যে বাহ্যিক সুরতের এত মূল্য এত গুরুত্ব ইসলাম দিয়েছে পোশাকের গুরুত্ব এত বেশি আপনি মনে করেন পোশাক যা যা করবেন এটা আপনার চরিত্রে কোনো প্রভাব সৃষ্টি করে না অবশ্যই অবশ্যই আপনি দিন পোশাক করে নিজে দেখেন বহু গুণা থেকে আপনি বেঁচে যাবেন গুণাকর্তা পরিত্যক্ত লাগবে যে এই পোশাক আর গুণাটা কেমনি করতে আপনারা কেন না হলো আমরা এই জন্য তাকুয়ার পোশাক এটা কি বলা হয়েছে যে পোশাক পরলে তাকুয়া মানে গুণাশের কাটা পোশাক সেটা যুক্ত হওয়া জরুরি না সেটা পার্টি হওয়া জরুরি না যেই পরিবেশে যেই পোশাক পরলে অন্যায় করলে আমার নিজের জীবিকে ভাববে এই পোশাকটা করে আমি অন্যায়টা করলাম যেই পোশাক আমাকে গুণাস থেকে বাঁচাইতে পারে ওইটাই তাকুয়া পোশাক ওইটাই তাকুয়া পোশাক মহাতারা নাগরিক যে কথা বলছিলাম পোশাক কিন্তু মানুষের চরিত্রে আল্লাহকে মেজাজে মনে চেতনা প্রভাব সৃষ্টি করে হজরত ওমরে ফারুক স্পষ্ট বিষয় আছে যে খোদ্া দিচ্ছেন তিনি একজন একটা দাম পোশাক খাটিয়ে কিন্তু এটা করলেন দাম পোশাক তবে তোমার ফারুক রাজি আল্লাহ আলম ওই পোশাক করে খোদ্া দিয়ে নামাজের প্রস্তাব করে ওই পোশাক খুলে ফেলতেন জিজ্ঞেস করেন তারা সেই পোশাক খুলে ফেললেন আপনি বলে আমি যখন এই পোশাক করে শ্রদ্ধা দিচ্ছিলাম আমি অনুভব করছিলাম আমার দিনের মধ্যে অঞ্চলের মধ্যে একটা ভাব তৈরি ভাব তৈরি একটা অহংকার খুব সুন্দর দেখাচ্ছে মানুষ আমাকে খুব সুন্দর দেখছে এই যে ভাবটা তৈরি হয়েছে হজরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই জন্য তাদের পোশাকটা খুলে ফেললাম ভাই পোশাক যে মানুষের চরিত্রে মানুষের চেতনা প্রভাব সৃষ্টি করে বাস্তব নমুনা এটা এটা নিজেরাও নিজেরাও বুঝি পোশাক করলে চরিত্রের মধ্যে মানুষের চরিত্রের মধ্যে ইচ্ছার মধ্যে প্রভাব সৃষ্টি করে আপনি যে যে ধরনের পোশাক করবেন ওই ধরনের চরিত্র আপনার মধ্যে আসবে সমাজ আপনি রসুলের পোশাক করে আপনি নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ রসুলের আল্লাহ আপনার মধ্যে আসবে ইনশাআল্লাহ ইয়াহুদি নাতালের পোশাক করে আপনি নিশ্চিত থাকেন তাদের আপনার তাদের চরিত্র আপনার মধ্যে আসবে এটা ভাবব মানুষের বাহ্যিক এটা প্রভাব সৃষ্টি করে মানুষের ভিতরে ভিতরে প্রবেশ করে এটা এই জন্য তারা আত্ম আগ্রাত আল্লাহ সময় নাই বিষয়গুলো জরুরি এই জন্যে এত বিস্তারিত আলোচনার চেষ্টা করছি মাস্টার একটাই আমাদের সমাজকে রক্ষা করার কি জিম্মাদারি প্রত্যেকে নিজের আমার একা না আমার একা না আমার জন্য জিম্মাদারি হইল প্রকাশকে বলা আলম তারা এরকম প্রকাশকে দাওয়াত দেওয়া এটা দাওয়াতের যে উসুল যে নিয়ম তা খেলা হ্যাঁ আপনি আমি প্রত্যেকে যে দাওয়াতটা দিব ঘরে ঘরে ঘরে ঘরে নিজে নিজে একসঙ্গে আমল হওয়া জরুরি না নিজে আমল করাও জরুরি না যে আমি আমল করলাম আরেকজনকে বলবো ওই বাবাদের জন্য এটা জরুরি না আমরা বলবোই এটা আলাদা আমল একটা এটা একটা ইমানি জিম্মাদারি একটা আপনার ঘরকে ঠিক করা ইমানি জিম্মাদারি একটা আল্লাহ কিন্তু আপনাকে জিজ্ঞেস করবেন স্পষ্ট তৈরি হাদিস প্রচুর করেছেন অকুল কুল্লুকুম রা অকুল্লুকুম না সুর নাম তোমরা সবাই সফল সবাই পরিচালক রায় মানে যে ছাগল চড়া বক্তি চড়া রাখাল এখানে রাখাল বলা হয়েছে এই জন্যে যে বস্তি চড়াইতে রাখাল যত কষ্ট করে ওদিকে যায় তাই জানি আছে জায়গা মতো নিতে পারে না পা দিয়ে এরকম আটকায় দেয় তারপরেও তো রাখাল বস্তি চড়ায় বলে তুমি তোমার সমাজকে ঠিক করতে গেলে এরকম বিভিন্ন নানান ঝামেলা করা হয় তারপরেও আল্লাহ তারা তোমাকে তোমার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞেস করবে স্বামীকে স্ত্রী সম্পর্কে বাবাকে সন্তান সম্পর্কে পরকে ছোট সম্পর্কে আল্লাহ তারা কিন্তু জিজ্ঞেস করবেন ও ভাই আল্লাহ তার সামনে আমরা সবাই জিজ্ঞাসিত হব কি জবাব দিব আল্লাহ কি জবাব দিব আমি কতটুকু দায়িত্ব পালন করেছি নিজের পরিবার এই জন্যে ইনশা আল্লাহ আজকে থেকে একটা প্রতিজ্ঞা করি ইনশা আল্লাহ কোন অস্থির পোশাক নয় বটে আমার ইমানের জন্য খতরা আমার দিনের জন্য খতরা শুধুমাত্র সোসাইটি ম্যানেজ করতে গিয়া আমি আমার পরিবারের কাউকে ওইরকম পোশাক করাবো না ইনশা আল্লাহ আল্লাহ তারা কাউকে কেন একজন আমি সুহান Thank you.